জাবির রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে তিনি তার এক উটের উপর সওয়ার হয়ে সফর করছিলেন সেটি ক্লান্ত হয়ে গিয়েছিল তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম আমার পাশ দিয়ে অতিক্রম করলেন এবং উটটিকে চলার জন্য প্রহার করে সেটির জন্য দোয়া করলেন ফলে উটটি এত জোরে চলতে লাগলো যে কখনও তেমন জোরে চলেনি অতপর তিনি বললেন এক উকিয়ার বিনিময়ে এটি আমার নিকট বিক্রি করো আমি বললাম না তিনি বললেন এটি আমার নিকট এক উকিয়ার বিনিময়ে বিক্রি করো তখন আমি সেটি বিক্রি করলাম কিন্তু আমার পরিজনের নিকট পৌঁছা পর্যন্ত সওয়ার হওয়ার অধিকার রেখে দিলাম অতপর উট নিয়ে আমি তার নিকট গেলাম তিনি আমাকে এর নগদ মূল্য দিলেন অতপর আমি চলে গেলাম তখন আমার পেছনে লোক পাঠালেন পরে বললেন তোমার উট নেয়ার ইচ্ছা আমার ছিল না তোমার এ উট তুমি নিয়ে যাও এটি তোমারই মাল সুবা রহমতুল্লা আলহী জাবির আদিল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম উটটির পেছনে মদিনাহ পর্যন্ত আমাকে সওয়ার হতে দিলেন ইসাক রহমতুল্লা আলহি জাবির রহমতুল্লা আলহি সূত্রে মুগিরা রহমতুল্লা আলহি থেকে বর্ণনা করেন আমি সেটি এ শর্তে বিক্রি করলাম যে মদিনায় পৌঁছা পর্যন্ত তার পিঠে সবার হবার অধিকার আমার থাকবে আতা রহমতুল্লা আলহি প্রমুখ বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন মদিনাহ পর্যন্ত তোমার তাতে সবার হবার অধিকার থাকবে ইবনু মুনকাদির রহমতুল্লা আলহি জাবির রদিল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করেন যে তিনি মদিনাহ পর্যন্ত এর পিঠে সওয়ার হওয়ার শর্ত করেছেন জায়দ ইবনু আসলাম রহমতুল্লা আলহি জাবির রদিল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করেন যে তোমার প্রত্যাবর্তন করা পর্যন্ত এর পিঠে সওয়ার হওয়া হতে পারবে আবু জুবাইর রহমতুল্লা আলহি জাবির রদিল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করেন যে তোমাকে মদিনাহ পর্যন্ত এর পিঠে সওয়ার হতে দিলাম আমাস রহমতুল্লা আলহি সালিম রহমতুল্লা আলহি সূত্রে জাবির উদ্দিল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করেন এর উপর সওয়ার হয়ে তুমি পরিজনের নিকট পৌঁছবে উবায়দুল্লাহ ও ইবনু ইসাক রহমতুল্লা আলহি ওয়াহাব রহমতুল্লা আলহি সূত্রে জাবির রদিল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করেন নবী সাল্লাহ আলাইসাল্লাম এক উকিয়ার বিনিময়ে সেটি খরিদ করেছিলেন জাবির রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণনা করতে গিয়ে জায়দ ইবনু আসলাম রহমতুল্লা আলহি ওয়াহাব রহমতুল্লা আলহি এর অনুসরণ করেছেন ইবনু জুরাইজ রহমতুল্লা আলহি আতা রহমতুল্লাহ আলহি প্রমুখ সূত্রে জাবির রদিল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করেন যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমি এটাকে বারো দিনারের বিনিময়ে নিলাম দশ দিরহামে এক দিনার হিসাবে তাতে এক উকিয়াই হয় মুগিরা রহমতুল্লা আলহি সাবির রহমতুল্লা আলহি সূত্রে জাবির রদিল্লাহ তাল্লাহ্ন থেকে এবং ইবনু মুনকাদির ও আবু জুবাই রহমতুল্লা আলহি জাবির রদিল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনায় মূল্য উল্লেখ করেননি আমার রহমতুল্লা আলাহি সালিম রহমতুল্লা আলাহি সূত্রে জাবির রদিল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনায় এক উকিয়া স্বর্ণ উল্লেখ করেছেন সালিম রহমতুল্লা আলাহি সূত্রে জাবির রদিল্লাহ তাল্লাহ্ন থেকে দাউদ ইবনু কায়স রহমতুল্লা আলাহি এর বর্ণনায় রয়েছে যে তিনি সেটি তাবুকের পথে খরিদ করেন রাবি বলেন আমার মনে হয় তিনি বলেছেন চার উকিয়ার বিনিময়ে আবু নজরা রহমতুল্লা আলাহি জাবির রদিল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করেন তিনি সেটি বিশ দিনারে খরিদ করেছেন তবে সাবি রহমতুল্লা আলহী কর্তৃক বর্ণিত এক উকিয়াই অধিক বর্ণিত আবু আবদুল্লাহ রহমতুল্লা আলাহি বলেন রিওয়ায়াত বিভিন্ন রকমের হলেও শর্ত আরোপকৃত রিওয়ায়াতই অধিক সূত্রে বর্ণিত এবং আমার মতে এটাই অধিক সহি